আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস ছোট্ট অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ জিক্র তাতে রয়েছে যে জিক্র আমাদের দুনিয়ায় ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমের ইচ্ছায় সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করবে আমাদের শত্রুর অভাব নেই আর যত ভালো মানুষ তত তার শত্রু বেশি কারণ পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি তাছাড়া মানুষ ছাড়া বহু আমাদের শত্রু অথবা আমাদের কষ্টদায়ক এমন আল্লাহর সৃষ্টি রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকে মানুষ ছাড়া জিন মানব জাতির ক্ষতি সাধন করে থাকে যাদেরকে আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে এছাড়া বিভিন্ন রকমের আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি জীব জন্তু রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে বহু কিছু অনিষ্টকারী রয়েছে যাদের সাথে আমরা চলাফেরা করি যাদের সাথে আমরা কাজকর্ম করি যেখানে আমরা বসবাস করি সেই জায়গায় কত না শত্রু আমাদের রয়েছে প্রত্যেকে নিজ নিজ অবস্থা সম্পর্কে ভালো জানছেন এ সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই নিরাপদ থাকার জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের শেখানো এই জিকিরটি পড়ার চেষ্টা করবেন সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ বলছেন মান্নাজালা মনজেলান কেউ যদি কোন স্থানে অবতরণ করে যে কোনো জায়গায় আপনি নামলেন সেটা আপনার কর্মস্থলে হোক চাকরির জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠানে আপনি দোকানে প্রবেশ করলেন বসলেন কত না আপনার শত্রু রয়েছে কত না ফিতনা চারিদিকে রয়েছে যে ফিতনাগুলি আমাদের দিনের ক্ষতি করছে না হয় দুনিয়ার ক্ষতি করছে কোন জায়গায় যদি কেউ অবতরণ করে বিশেষ করে সফরে হইলে মানুষ সফরে আরো বেশি দুর্বল থাকে সঙ্গীহীন থাকে অনেক সময় সফরে হোটেলে পেট্রোল পাম্পে যে কোনো জায়গায় আপনি অবতরণ করলেন আজকাল অনেক ভাই বোনেরা কর্মস্থলে কাজকর্ম করতে গিয়ে অথবা শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে গিয়ে অথবা শিক্ষা দিতে গিয়ে সেখানে শত্রু বা যারা অনিষ্টকারী তাদের অনিষ্টের সম্মুখীন হয় তাদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন ইনশা আল্লাহ কিন্তু জিকিরগুলি অন্তর থেকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে জবান দ্বারা বলছেন যে কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে মানুষ জানে যে কোনো জায়গায় এমনকি আপনি বাড়িতে প্রবেশ করলেন নতুন বাসায় ঢুকলেন জি যে কোনো জায়গায় অবতরণ করলেন আপনি ফাঁকালা অতপর বলল সেই মুসলিম সোম্মা কালা কোন রেওয়ায় রয়েছে ফাঁকালা অতপর বলল আবুজুবে কালেমাতিল্লাহ মাতিমিন শারে মা খালাক আমি আল্লাহ রবুল আলমিনের পূর্ণাঙ্গ বাণী সমূহের বা বাক্য সমূহের আশ্রয় কামনা করছি আল্লাহ রবুল আলমিনের আশ্রয় কামনা করা তার সত্তার অথবা তার সিফাত গুণাবলীর আশ্রয় কামনা করা সবগুলি তহিদের অন্তর্ভুক্ত আল্লাহর ক্যালিমাত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সিফাত আল্লাহর গুণ আল্লাহর বাণী বেকালিমাতিল্লাহ তামাতে আল্লাহর পূর্ণাঙ্গ বাণী বা পূর্ণাঙ্গ বাক্য সমূহের আশ্রয় গ্রহণ করছি মিনসারে মা খালাক যাবতীয় সৃষ্টির অনিষ্ট হতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টি যা কিছু সৃষ্টি রয়েছে পৃথিবীর আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব আল্লাহর সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের সত্তা ছাড়া সমস্ত কিছু আল্লাহ মখলুক আল্লাহর সৃষ্টি মেন সার্বে মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রব্বুল আলমিনের নিকট আউজ এই ছোট্ট একটি লেখের দোয়া যদি পড়েন রহুসাই কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না বলছেন স্পষ্ট ভাষা কোনো কিছু ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়ার মানজেলে হিজা আলিক যতক্ষণ পর্যন্ত সেখান থেকে অন্য কোথাও প্রস্থান না করবে চলে না যাবে আপনি ওখান থেকে স্থানান্তরিত হলেন আবার নতুন জায়গায় অবতরণ করলেন আবার পড়েন সেখানে এই গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে আমাদেরকে অভ্যাস করতে হবে এমন অভ্যাস করে নেবেন যেটা আমাদের অভ্যাসগত বিষয় মানে ইচ্ছা করে আর পড়া লাগে না যেন যে কোনো জায়গায় অবতরণ করলে এমনিতে চলে আসে এই রকমের অভ্যাস আমাদের তৈরি করতে হবে আল্লাহ রব্বুল্লা আলমের জিকির আজকার ক্ষেত্রে বিভিন্ন সভায়ের এবং বিভিন্ন স্থানের আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন এবং এই জিক্রের বরকত হাসেলের জন্য এই জিক্রের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে তা হচ্ছে এই জিকিরের উপকারিতা উপকারিতা যে রয়েছে সে উপকারিতাকে নষ্ট যেন আমরা না করি কিভাবে নষ্ট করে মানুষ তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান পাপ করতে থাকেন অহরহ কোনো জায়গায় অবতরণ আগেও আপনি পাপে জড়িয়ে আছেন পাপ করছেন আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন তাহলে আপনার এই শুধুমাত্র জিক্র পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ রব যেন বোঝার তফিক দান করে সমস্ত রকমের বালা মুসিবত গুলি আমাদের জীবনে যে আসে তার পিছনে সূক্ষ্মভাবে যদি আমরা দেখি তো দেখব যে আমাদের পাপের কুফল পাপের কুপ্রভাব সুতরাং পাপের অনিষ্ট থেকে আগে বাঁচতে হবে আমাদের জীবন যেন পাপ মুক্ত থাকে যার নাম হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহ রব্বুল আলম যেন সত্যিকার আমাদের ইমানদার হওয়া তৌফিক দান করেন এবং সত্যিকার তাকুয়া হাসিলের তৌফিক দান করেন আল্লাহ ইন্না আল্লাহ আলিম আলাহমিয়াজানুন আল্লাহ ওলি বন্ধু যারা তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তারা কারা যারা আমানু ইমানদার সত্যিকার এমন ইমান যা যাতে রয়েছে তৌহিদ যাতে রয়েছে সন্না যা শির্ক মুক্ত যা কুফরি মুক্ত যা মুনাফিকি মুক্ত যা হচ্ছে বিরাট মুক্ত জি আর তারা আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে গুনহা থেকে বেঁচে থাকে আল্লাহ রব যেন সত্যিকার আমাদেরকে ইমান এবং তাকে অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তার খাস আউলিয়াদের দলে আমাদেরকে যেন তার রহমতে সামিল করে নেন